السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله الكرام ونصلي على حبيبه العظام أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকার ফেতনা ফাসাদ থেকে নিজ হাতে হেফাজত করে একজন হক্কানি শায়েখের দরবারে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা রসুলপুর আসতে পেরে খুশি না বেজার যারা বসে আছেন তারা খুশি যারা শুয়ে আছে তারা আলহামদুলিল্লাহ আমরা সবাই তো একটু আওয়াজ দিয়ে যারা শুয়ে আছে তাদেরকে জাগানোর উদ্দেশ্যে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আসলে এখানে বসে কথা বলবো সে ধরনের যোগ্যতা আমার নাই তার ধারে কাছেও আমি না হজরতের নির্দেশ কর্তৃপক্ষের নির্দেশ তাই দোয়া নেয়ার জন্য এখানে এসেছি আপনারা দোয়া করবেন যে আউলিয়া একরামের বিশেষ করে শায়েখের নেক তাওয়াজ্জুহ যেন লাভ করতে পারি সেই ধরনের কাজ যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে করার তৌফিক দান করুন সবাই একটু বলুন আমিন আসলে কি বলবো পুঁজি এতটুকুই আমার আসলে জন্মের পর থেকেই হজরত আমার নাম রেখেছেন নিজে এরপর থেকে সবকিছুই আসলে তার নেক দৃষ্টি এছাড়া কিছুই নেই আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসা কালিমুল্লাহ আলহি সালামের ঘটনা বর্ণনা করেছেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত নবীর ঘটনা বর্ণনা করেছেন পূর্ববর্তী নবীগণের তার মধ্যে মুসা আলাই সালামের ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তো মুসা আলাই সালামকে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে গিয়ে মুসা আলাই সালাম বললেন ফাকুল হাল্লাকা ইলাং তাজাক্কা তিনি যে ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে কিভাবে দাওয়াত দিবেন সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ মুসা আলাই সালামকে বললেন যে মুসা তুমি ফেরাউনের কাছে গিয়ে বলবে হাল্লাকা ইলা আং তাজাক্কা ওই ফেরাউন তোর কি এমন কোন চিন্তা ভাবনা আছে যে ইলা আং তাজাক্কা তোর মন্ডারে তুই ভালো করবি এমন কোন আশা কি আছে তো মুসা আলাহিসাল্লামের পরে বললেন যদি এমন কোন আশা থেকেই থাকে তাহলে জেনে রাখো আহদিয়া রব্বিক তোমার রবের পথ আমি দেখাতে পারবো ফাতাকশা আমি যখন তোমাকে তোমার রবের রাস্তাটা দেখায় দিব ফাতাকশা তখন তোমার মধ্যে তোমার রবের ভয় সৃষ্টি হবে তখন তুমি তোমার রবের পরিচিতি লাভ করতে পারবে সুভান আল্লাহ যারা বলেন কোরআনে পীর শব্দ নেই তাদের কাছে আমার প্রশ্ন আলেমুলামা যারা আছেন তারা একটু উত্তর দিবেন কোরআনের কোথাও কি নামাজ শব্দ আছে জোরে বলুন নামাজ শব্দ কি কোরআনে আছে রোজা শব্দ কি কোরআনে আছে কোরআনে আছে সলাৎ কোরআনে আছে সৌম কোরআনে আছে জাকাত কোরআনে পীর শব্দ নাই কোরআনে আছে উলিল আমর কোরআনে পীর শব্দ নাই কোরআনে আছে মুর্শিদ তাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাই সালামকে গিয়ে বললেন মুসা তুমি ফেরাউনের কাছে গিয়ে বলো যে তোমার যদি রবের পরিচয় লাভ করার ইচ্ছা থাকে তোমার যদি তাস্কিয়া একদম আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন ইলাং তাজাক্কা তোমার কি আত্মশুদ্ধির ইচ্ছা আছে নাকি ফেরাউন তুমি জেনে রাখো তোমার যদি আত্মশুদ্ধির ইচ্ছা থাকে আহতিয়া কাইলা রব্বিক তুমি নিজে নিজে পরিশুদ্ধ হতে পারবে না তুমি নিজে নিজে তোমার রবের রাস্তায় উঠতে পারবে না আহতিয়া কাইলা রব্বিক আমি তোমাকে পথ দেখাবো আমার পথে যদি তুমি চলো ফাতাহসা তাহলেই কেবল তুমি তোমার রবের পরিচয় লাভ করতে পারবে সুবহান আল্লাহ মোহতারাম হাজরিন আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একা একা আল্লাহর পরিচয় লাভ করা কি না ভাই আদেও সম্ভব না যদি কেউ মনে করে সম্ভব তাহলে সে কি হবে গোমরা হবে কি হবে পদভ্রষ্ট হবে কি হবে সে উল্টা পাল্টা সমাজে পরিবেশ নষ্ট করে বেড়াবে মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল্লাহ আলামিন কিতাব পাঠিয়েছেন প্রধান কিতাব কয়টা আসমানি কিতাব কয়টা আর ছোট কিতাব আছে একশোটা টোটাল আল্লাহ রব্বুল আলমিনের কিতাব হচ্ছে একশত চারটা একশত চারটা কিতাব মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন তার মানে এক একটা কিতাবের জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রায় নয় শত নিরানব্বই জন করে নবী পাঠিয়েছেন পৃথিবীতে যত কিতাব একশত তিনটা কিতাব হচ্ছে আমাদের নবীর পূর্বে আসছে সর্বশেষ কিতাব কি কোরআন কোরআন কোরআনের সুরাতুল ইয়াসিন একমাত্র সুরা ইয়াসিন আগের একশো তিনটা কিতাবের সমষ্টি জোরেশ্বরে বলুন সুবহান আল্লাহ এক সুরা ইয়াসিন যদি একশো তিনটা কিতাবের সমষ্টি হয় তাহলে পুরা বাকি সাড়ে উনত্রিশ পাড়ারও বেশি কোরআন পড়ে আছে অন্যান্য একটা কিতাবের জন্য যদি নয়শো নিরানব্বই জন নবীর প্রয়োজন হয় তাহলে এক কোরআন যেই কোরআন অন্য সব কিতাবের চেয়েও কয়েক হাজার গুণ বেশি পরিধি নিয়ে আছে সেই কোরআন বুঝানোর জন্য যুগে যুগে ওলামা একরামের প্রয়োজন আছে কিনা আছে তবে কোরআন বুঝাইতে হলে আমি যেমন ইচ্ছা তেমন যদি বুঝাই তাহলে চলবে নাকি সাহাবেকরাম যেভাবে বুঝাইছে সেভাবে বুঝাইতে হবে কোনটা সাহাবা একরাম যেভাবে বুঝিয়েছেন আমাকে সেভাবেই বুঝাতে হবে যদি আমি মন গড়া ব্যাখ্যা করি রাসুল আকরম সাল্লাহ আলহ্লাম হাদিসের ভিতর স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মান কলফিল কুরআনে বিরাহি কোরআনের ব্যাপারে যদি কেউ একটা কথাও নিজের মন গড়া বলে ফাহু আফিন্নার ফাহু আফিন্নার ফাহু আফিন্নার তাহলে সে নিশ্চিত ভাবে জাহান নামে যাবে নিশ্চিত ভাবে জাহান নামে যাবে নিশ্চিত ভাবে জাহান নামে যাবে হাদিসের কিতাবে তিন তিনবার করে তাকিদের জন্য বলা হয়েছে কোরআনের ব্যাপারে একটি কথাও যদি কেউ মন করা বলে তাহলে তার ঠিকানা কোথায় জাহান নামে ভাইয়ের আমার একটা ফেতনার ব্যাপারে বারবার বলা হচ্ছে আমি সেই বাস্তারকে ঢাকাতে বারবার বলি তোমরা নামাজে হাত উঠাও সব ঠিক আছে আমার সাথে কথা বলো ওরা আমাদের ফ্রেন্ডদের সাথে গেলাপ আলোচনা করে আমি আমার সাথে কথা বলে আমার ফ্রেন্ডরা ভার্সিটিতে পারে তারা কি বুঝবে আমার সাথে কথা বলো তারা বলতে রাজি হয় না তারা বলে বুখারি শরীফ বুখারি শরীফ বুখারি শরীফ ভালো কথা বুখারি শরীফ সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারি শরীফ মাত্র সাত হাজার হাদিস আছে এছাড়াও এই যুগে আমাদের কাছেও কমপক্ষে সাত লক্ষ হাদিসের কিতাব সংরক্ষিত আছে জোরেশ্বর বলুন ভাড়া যারা শুধু সাত হাজার হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে মনে রাখবেন তারা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের ছয় লক্ষ তিরানব্বই হাজার হাদিসকে গোপন করতে চায় শুধু এটাই নয় তারা বুখারি শরীফ বলে বুখারি শরীফ হচ্ছে বারোশো থেকে চোদ্দশো পৃষ্ঠা আল্লাহর রহমতে আল্লাহর কাছে সুক্রিয়া আমার কাছে হাদিসের যে কিতাব সংরক্ষিত আছে আমার কম্পিউটারে সেই কিতাবের সংখ্যা মিনিমাম চুয়ান্ন লক্ষ পৃষ্ঠা আঠারো হাজার আঠারো হাজার খণ্ডের হাদিসের কিতাব আল্লাহ রব আলমীর আমাকে সংগ্রহ করার তৌফিক দান করেছেন তো যারা শুধু এক হাজার বা বারোশো পৃষ্ঠার কিতাব নিয়ে দৌড়াদৌড়ি করে তারা রাসুল সাল্লাহ আলহাসাল্লামের হাদিস শাস্ত্রের তিপ্পান্ন লক্ষ নিরানব্বই হাজার পৃষ্ঠাকে গোপন করার চেষ্টা করে মোহতারাম হাজিরেন আমার সময় শুধু প্রায় শেষ আমি শুধু একটি কথাই বলবো এই যুগে বাংলাদেশে যখন রাজা গৌর গোবিন্দ সিলেটে একজন মুসলমান সন্তানের আকিকা দেওয়ার অপরাধে একজন মুসলমানকে জবাই করেছিলেন যখন একজন মুসলমানকে শহীদ করেছিল নির্মমভাবে তার উপরে তার পরিবারকে নির্যাতন করে হত্যা করেছিল তখন তার পাশে কেউ দাঁড়ায় নাই দাঁড়িয়েছিলেন ইয়ামান থেকে ছুটে আসা আল্লাহর একজন বুজুর্গ যিনি সুদূর ইয়ামান থেকে ছিলেন শাহজালাল মুজার্রাদ ইয়ামানি রহমতুল্লাহ আলায় মোহতারাম হাজরেন যখন হিন্দুস্তানের মুসলমানদের উপরে পৃথ্বীরাজ নির্মম অত্যাচার চালাচ্ছিল যখন মুসলমান ধ্বংসের মিশনে নেমেছিল তখন তাদের পাশে কেউ দাঁড়ায় নাই মোহতারাম হাজরেন তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন জাইনামাজার বদনা নিয়ে হজরতে খাজা উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় তখন নামাজ হবি সালাফি শিয়া আহলে হাদিস দাওয়ানবাগি কারো তখন কোন অস্তিত্ব ছিল মোহতারাম হাজরেন যখন এই উপমহাদেশে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের আগে সতেরোশো সাতান্ন সালের পলাশি রামরকাননে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে যখন আমাদেরকে পশুর মতো জবাই করা হচ্ছিল গাজর মূলার মতো আমাদেরকে কাটা হচ্ছিল যখন আমাদেরকে আমাদের আলেমুলামা মুসলমানদের লাশ গাছে গাছে ঝুলিয়ে রাখা হতো যখন মুসলমানদেরকে জীবিত কাবাব বানানো হতো তখন পাশে কেউ দাঁড়ায় নাই একদিকে কাদিয়ানিরা ঘোষণা করেছিল যে যুগে ইংরেজরা আমাদের বন্ধু তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না একদিকে রেজা খানিরা ইংরেজদের সাথে বন্ধুত্বের ঘোষণা করেছিল মৌদুদিবাদীরা ইংরেজদের সাথে বন্ধুত্বের ঘোষণা করেছিল লামাঝাবি তারা তখন মোহাম্মদী ধর্ম বলতো মোহাম্মদী মাঝাবিরা তখন ইংরেজদের সাথে বন্ধুত্ব ঘোষণা করেছিল যারা আমাদের মুসলমান ভাইদেরকে জীবিত কাবাব বানাচ্ছিল যারা আমাদের আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করছিল তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের তরিকার মুরব্বী হজরতের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তাদের পাশে দাঁড়িয়েছিলেন হাজেম দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই তাদের পাশে দাঁড়িয়েছিলেন কাসেম নারন্তবী রহমতুল্লাহ আলাই তাদের পাশে দাঁড়িয়েছিলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তাদের পাশে দাঁড়িয়ে আমাদের মুরব্বী মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে সুদূর মাল্টার দ্বীপে নির্বাসিত হয়েছিল তার জন্য আমাদের দাদা হজরত হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেছিলেন আমার উস্তাদ মাল্টার দ্বীপে নির্বাসিত হবে আর আমি হুসাইন আহমদ মাদানী হিন্দুস্তানে বসে বসে তো বসে বসে ইংরেজদের গোলামি করব আমি হিন্দুস্তানে বসে বসে তোমাদের চাটুকারি করব তোমাদের ছায়া মারাবো তা হতে পারে না যারা আমার উস্তাদকে মাল্টায় নির্বাসন করবে আমি তাদের ছায়াও মারাইতে রাজি নয় তোমরা মনে রাখো আমার উস্তাদকে মাল্টায় নির্বাসিত করছো আমিও আমার উস্তাদের সাথে এখনই মাল্টায় যাব হজরত হুসাইন আহমদ মারানি রহমতুল্লাহ সেদিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি উত্তাল সমুদ্র ভারত মহাসাগরে ঝাঁপ দিয়েছিলেন ইংরেজ সরকার বলেছিল হুসাইন আহমদ মাদানিকে জাহাজে নেওয়া যাবে না হুসাইন আহমদ মাদানি বলেছিলেন আমাকে জাহাজে নেওয়া লাগবে না আমি ভারত মহাসাগর সাঁতরিয়ে আমার শেখ আমার মুরব্বী আমার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দির দরবারে যাব আমি ভারত মহাসাগর পাড়ি দিয়ে মাল্টার দ্বীপে পৌঁছাবো আমাকে তোমাদের জাহাজে নেওয়া লাগবে না মোহতারাম হাজরেন মোহতারাম হাজরেন আজ আজ যখন বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটুক্তি করা হয় যখন আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয় তখন কোন আহলে হাদিস কোন সালাফি কোন দাওয়ানবাগি কোন শিয়া কোন লামাধাবি কাউকে আমরা পথে খুঁজে পাইনি আমরা খুঁজে পেয়েছিলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সৌযোগ্য খলিফা বাংলার সূর্য সন্তান আহমদ শফি দামাদ বারকাত হুমকে মোহতারাম হাজরেন সব শেষে আমরা একটা কথাই বলতে চাই যারা মায়ের চেয়ে মাসির বেশি দরদ দেখাও তাদেরকে আমরা চিনে ফেলেছি মোহতারাম হাজিরেন সব শেষে আমি একটা কথাই বলবো আজকে ওলামা সম্মেলনেও আমরা আলোচনা করেছি যে আপনাদের কাছে যদি কেউ কোনো ফেতনা নিয়ে আসতে চায় আপনারা তাদেরকে আমাদের সাথে কথা বলতে বলবেন আপনারা তাদের সাথে ফাউতর্কে জড়াইতে যাবেন না তাদেরকে কিভাবে কোন পথে কিভাবে কি করতে হয় আমাদের আল্লাহ রব্বুল আলমিন জানাই দিছে আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনারা তারা তাদের সাথে কোন ধরনের তর্কাতর্কি করতে বললেই বলবেন বাবা আমরাও সব কিছু জানি না তোমরা আমাদের বড় হুজুর আছে হুজুর আছে তাদের সাথে কথা বলো ঠিক আছে সব শেষ আপনাদেরকে আমি একটা কথাই বলবো কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সবচেয়ে বড় জালেম কে জানেন সবচেয়ে বড় জালেম কে জানেন সবচেয়ে বড় জালেম হচ্ছে যারা মসজিদে আল্লাহর জিকির করার বিরুদ্ধে কথা বলে তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামান আজলামু তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে মানা মাসাজিদ আল্লাহ যারা মসজিদের মধ্যে নিষেধ করে মসজিদের মধ্যে আল্লাহর নামের জিকির করতে যারা নিষেধ করে তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না আল্লাহ এখানে বলেন না শুধু আল্লাহকে স্মরণ আল্লাহ বলছেন আইয়ুজকারা ফি হাসমুহু আল্লাহর নামের জিকির করতে যারা নিষেধ করে তো যাই হোক আপনারা কারো সাথে তর্ক করতে যাবেন না আপনারা আপনাদের এলাকায় যারা আলেমুলাম আছে তাদের কাছে হস্তান্তর করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে শুনে হকানি শায়েখের সাহবত এখতিয়ার করে তার রুহানি তাওয়াজ্জু অর্জন করে তার নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ